সালাম নাজরফিন মাহমুদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের ওপর যিনি অসুস্থ অবস্থায়ও মসজিদে জামাতে হাজির হয়েছেন আমাদের হাদিসের বলগোল মারামে দর্শের বিষয়বস্তু হচ্ছে জামাত সহকারে পুরুষদের সলাত আদায় করা মসজিদে গিয়ে এই মর্মে কয়েকটা হাদিস গত সপ্তাহে তার ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়েছে মাসলা মাসাইল বলা হয়েছে আর কয়েকটা হাদিস বাকি আছে এই কিতাবে যা আপনাদের সামনে পেশ করব আবহে রাজি আল্লাহ তালান থেকে বর্ণিত তিনি বলছেন যে রসুল উল্লাহ সাল্লাম বলেছেন আসকালু সলাত আলাল মোনাফিকিন সলাতুল ইসা ও সালাতুল ফজর সবচাইতে ভারী নামাজ মোনাফিকের জন্য এশার নামাজ আর ফজর নামাজ মোনাফিকদের জন্য এশা এবং ফজর নামাজ মসজিদে গিয়ে জামাতে পড়া খুব ভারী কাজ কারো মধ্যে যদি এই চরিত্র থাকে যে এশার নামাজ পড়তে যেতে কষ্ট লাগে অথবা ফজরে যেতে কষ্ট লাগে তাহলে জানতে হবে নিজেই জেনে নিক যে আমার মধ্যে মোনাফিকই চরিত্র রয়েছে কারো মোনাফেক বলার প্রয়োজন নেই আর কেউ কাউকে মোনাফেক বলছে না নিজেকে বলুক নিজের নাফসকে মনকে ধিক্কার দিক যে তুই এখনো মোনাফেক হয়ে আছিস এখন পাক্কা মুসলিম হ শহরে মোনাফিকদের লক্ষণ হচ্ছে ফজর নামাজে না যাওয়া ঘুমিয়ে থাকা সকাল আটটা পর্যন্ত নয়টা পর্যন্ত তাই না শহরের লোক এরকম করে কারণ রাত্রে জাগে বেশি আর গ্রাম অঞ্চলে মোনাফিকদের লক্ষণ হচ্ছে এশার নামাজে না যা অন্ধকার হয়ে গেছে বিদ্যুৎ নেই এশার নামাজে যেতে পারি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লো কোন রকম নামাজটা পড়ে হ্যাঁ ফজরটা হয়তো গ্রাম অঞ্চল লোকের জন্য সহজ কারণ চাষাবাদে যাবে মাঠে ঘাটে যাবে বাইরে যাবে সেজন্য ফজরে আগে থেকে ঘুম ভেঙে বসে আছে তাই না ও সন্ধ্যা সাতটা আটটার সময় খেয়ে নিয়েছে সুতরাং এমনিও পেটের জ্বালাতে অনেক সময় উঠে যায় ছোট বাচ্চাদের দেখেছেন রাত দুটো তিনটা থেকে কাউ কাউ করে বাচ্চারা এই বিষয়টা বুঝতাম না সৌদি আরব আসার পরে এটার ব্যাখ্যা বেশি ভালো করে বুঝেছি আমাদের বাচ্চারা এখানে একটাও কেউ কান্না করে না সকাল পর্যন্ত তাই না না কান্না করে কিন্তু দেশে বাচ্চারা রাত দুটো তিনটাতে কান্না করছে উঠে দুই বছর চার বছর যারা মায়ের দুধ ছেড়ে দিয়েছে আর এদিকে দুধ ছেড়ে দিয়েছে আর ওইদিকে ওরা ও সন্ধ্যাবেলা কি খেয়েছে না খেয়েছে সন্ধ্যা সাতটা আটটার মধ্যে বাচ্চাকে ঘুম দিয়ে দিচ্ছে আর রাত দুটোর মধ্যে ঘুম ভেঙে যাচ্ছে খিদা লাগছে কান্না করছে বাচ্চা উঠে তাই না মনে আছে না না এগুলো দেখেন না দৃশ্য এমন চলে কেন রহস্যটা কি এক তো সন্ধ্যা সাতটা আটটা কি খেয়েছে না খেয়েছে শুয়েছে রাত দুটো তো খেলে লেগে ছোট বাচ্চা ও তো তিন ঘন্টা পর পর খেতে দিতে হবে ওকে বুড়োরা আর এই শিশুরা একই রকমের বুড়োকে তিন চার ঘন্টা পর পর যদি খেতে না দেন আশি বছর নব্বই বছরের বুড়োকে তো ছোট বাচ্চার মতো কান্না শুরু করে দেবে তো এই আসলে ব্যাপারটা আর এখানকার ছেলেরা একটু খেয়ে দিয়ে ঘুমায় রাত নটায় দশটা এগারোটায় ঘুমায় দুই নম্বর কথা এখানে বাচ্চাদেরকে ফজরের আগে যারা যে মার আসলে ভালো ওরা খেতে দেয় কিছু ফিরে দেয় তিন বছর চার বছর পাঁচ বছর বাচ্চাকে ফিডার দিচ্ছে দেশের না ওই মায়ের দুধ ছাড়িয়ে দিচ্ছে দুই বছরে খালা শেষ ফিনিশ আর কিছু নেই ওর জন্য যার ফলে স্বাস্থ্যের দিক দিয়ে আমাদের দেশের বাচ্চাদের গ্রোথ কম তারপরে দুর্বল ক্ষীণ ইত্যাদি তো যাই হোক এটা দুনিয়াদারির কথা বললাম যারা বাচ্চা মানুষ করবেন তাদের বিষয়টা তো ঈশান নামাজ ভারী গ্রামের লোকদের জন্য যদি মোনাফিকি চরিত্র থাকে ফজর নামাজ ভারী শহরের মোনাফিকদের জন্য যদি মোনাফিকি চরিত্র থাকে তো ফজর নামাজে উঠতে কষ্ট লাগে ফজর নামাজে ঘুম ভাঙাইলো ভাঙে না অ্যালার্ম লাগাইলো উঠতে চাই না আর অ্যালার্মটা বন্ধ করে আবার শুয়ে যায় মাসে দু চার পাঁচ দিন মসজিদে যেতে পারে না তাহলে আপনি নিজেকে বলুন যে আমি তো মোনাফিক আপনাকে কেন আমি বলবো আর অন্য কেউ বললো তুমি নিজেকে বলো যে তুমি মোনাফিক আছো ঠিক করো নিজেকে নিজের নাসকে মনকে ধিক্কার দেন আপনি আমলে সংশোধন করে এটা হচ্ছে আপনার জন্য কল্যাণকর মানুষেরা যদি জানতো মুসলিমরা যে এই দুই নামাজে কত ফজিলত আছে এসা আর ফজর নামাজে কত নেকি রয়েছে কত আল্লাপাকের পাকের মহা পুরস্কার রয়েছে তাহলে অবশ্যই তারা এসা আর ফজরে আসত যদিও হামাগুড়ি দিয়ে হোক না কেন হাবুয়ান বলা হয় হামাগুড়ি দিয়ে হাঁটা বাচ্চারা যখন বসতে শিখি আর বসতে শিখার পরে চলাফেরা শুরু করে কেমন করে চলে হ্যাঁ হাত দুই হাতে ভর দেয় আর হাঁটুতে ভর দিয়ে চলা এটাকে বলা হয় হাবু হাবা ইয়াহবু হাবা ইয়াহবু হাবুয়ান হাবুয়ান মাস্টার হামাগড়ি দিয়েও যদি আসতে হয় মানে দাঁড়াইতে পারে না চলতে পারে না কোন রকম করে হামাগুড়ি দিয়ে মসজিদে পৌঁছিবে অক্ষমদের মতো যাদের হয়তো পায়ে বল নেই এইরকম ভাবেও যদি আসতে হয় তারপরে মসজিদে এসে নামাজ পড়বে যদি বুঝতে পারি যে আল্লাহ পাক এর সাথে কত নেকি রেখেছেন আর ফজরে কত নেকি রেখেছেন তারপরে হাদিস আবু রাজি আল্লাহ তালানো থেকে বর্ণিত বলছেন আতান নবিয়া সাল্লাহ রাজুল আমা নবী করিম সাল্লামের কাছে কোন এক সময় একজন অন্ধ ব্যক্তি আসলো মুসলিমের হাদিস এতে অন্ধ ব্যক্তি বলা হয়েছে নাম বলা হয়নি কিন্তু আবু দাউদে তার নাম উল্লেখ করা হয়েছে তার নাম ছিল আবদুল্লাহ বিন ওম্মে মাকতুম এসে ওই সাহাবি জিজ্ঞেস করলেন ইয়া রাসুল আল্লাহ হে আল্লাহ রসুল ইন্নাহুল কায়দুন মসজিদ আমার কোন এমন ব্যক্তি নেই যে আমাকে মসজিদে টেনে নিয়ে আসবে কায়দ কায়দ মানে হচ্ছে হ্যাঁ? কাদা একদম মানে টেনে নিয়ে আসে এখান থেকে ড্রাইভিং লাইসেন্স কে বলা হয় রোকসা কেয়াদা বলছে না লেখা আছে দেখবেন যাদের কাছে ড্রাইভিং লাইসেন্স রোকসা কেয়াদা লেখা আছে অথবা সেয়াকা সাকা সুকো মানেও তাড়ানো হ্যাঁ তো গাড়ি তাড়াবেন আপনি গাড়ি চালাবেন সেজন্য সেয়াকা লিখা থাকে অথবা কেয়াদা রোকসা কেয়াদা লিখা থাকে কাদা কুদু থেকে মানে কোন জিনিস টেনে নিয়ে যাওয়া সামনের দিক থেকে যদি টানেন এটা রশি ধরেছেন এটা গরু ছাগলকে সামনের দিক থেকে টানছেন আপনি গলায় রশি দিয়ে হ্যাঁ তাহলে এটাকে কাদা কুদ কেয়াদা বলা হয় আর পিছন থেকে যদি হাঁকান সামনে বকরি ছাগল যাচ্ছে গরু যাচ্ছে আর পিছন থেকে হাঁকাচ্ছেন তাড়াচ্ছেন তাহলে এটাকে বলা হয় সেয়াকা দুটোতেই পার্থক্য দুটোই শব্দ ড্রাইভিং লাইসেন্স ক্ষেত্রে আজকাল ব্যবহার হচ্ছে বা লিখা হচ্ছে নতুন লাইসেন্সগুলোতে সিয়াকা লিখা আছে মনে হচ্ছে আর আগের লাইসেন্সগুলো যে বড় আকারে হইতো ওতে লেখা থাকতো রোসা আদা লেখা থাকতো মাদাসাতুল কেয়াদা ড্রাইভিং স্কুলের নাম কি লিখা আছে দেখেছেন মাদাসাতুল কেয়াদা আর এখান থেকেই কায়দে আজম পাকিস্তানের কায়দে আজম মানে মহান লিডার কায়েদ মানে হচ্ছে লিডার কেয়াদাত মানে লিডারশিপ কেয়াদাত মানে হচ্ছে লিডারশিপ ইংলিশে তো কায়েদ আজম মানে মহান কি মহান লিডার মহান লিডার আমাদের মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম জি হ্যাঁ সেই যুগে তারা এই নাম দিয়েছিল অতিরঞ্জন করে সেটা তাদের দেওয়া না তো আমাকে কেউ টেনে নিয়ে আসার নেই কায়েদ যে মসজিদে আমাকে নিয়ে আসবি ফারাখা সালাহু রসুল্লাহ সাল্লাহাম এই কথা শুনে অন্ধ ব্যক্তি তাকে ছাড় দিয়ে দিলেন যাও বাড়িতে নামাজ পড়ি ঠিক আছে তোমার জন্য ছাড় আছে ফালামাওয়াল্লাহ যখন লোকটা ফিরে চলে গেছে একটু দূরে দাহু আবার ডাকলেন শোনো শোনো শোনো এসো ফাঁকালা তারপরে নবী জিজ্ঞেস করলেন হালতাস মোহন নেদা বিশ্বলা তুমি নামাজের নেদা মানে আজান নেদা মানে হচ্ছে আজান আজান মানে জ্ঞাত করা নেদা মানে ডাক দেওয়া আজানের ডাক কি শোনো যে নামাজের জন্য ডাক দেওয়া হয় আজান কি শুনতে পাও কালার নাম হ্যাঁ শুনতে পাই কালা তখন রসুল্লাহ বলে ফাজিব তাহলে অবশ্যই এই ডাকে সাড়া দাও অর্থাৎ মসজিদে এসে জামাতে নামাজ পড়তে হবে মুসলিম হাদিসটি সেই মুসলিমের আবু দাউদ রয়েছে অন্য হাদিসের কিতাবে রয়েছে এই হাদিস থেকে কি বুঝতে পারলেন যে নবী করিম সাল্লাম অন্ধ লোককেও ছাড় দিলেন না যদি মসজিদ থেকে তার কানে আওয়াজ আসে আজানের আজানের ধ্বনি যদি শুনতে পাই তাহলে তাকে আজানের জবাব দিতে হবে আজানের ডাকে সাড়া দিতে হবে আর যেতে হবে মসজিদে তাহলে অন্ধকে যদি ছাড় না দেওয়া হয় তাহলে এটি সুন্নাত নয় জামাতে নামাজ পড়া ওয়াজিব ফরুজ এই জন্য অন্ধ ব্যক্তিকেও ছাড় দেওয়া হয়নি আর অন্ধ ব্যক্তি সাতাইশ গুণ পঁচিশ গুণে নেকিও নেবে সুতরাং তার জন্য ছাড় নেই তুমি যদি সাতাইশ পঁচিশ গুণ চাও তাহলে আজানও শুনতে পাচ্ছ মসজিদ আসো আজান শুনতে পাওয়ার বিষয়টি নবীলাম যেই সময় বলেছেন সেই সময়ের খেয়াল রাখতে এখন এখন ওইটা প্রযোজ্য হবে না কেন এই কথাটা বললাম আজকাল আজান অধিকাংশ মসজিদে লাউড স্পিকারে হচ্ছে পাঁচ কিলোমিটার থেকে শোনা যেতে পারে হ্যাঁ তো পাঁচ কিলোমিটার দূরে নামাজ পড়তে আসবে নাকি না না না মাইকের যুগেও সাধারণ বিনা মাইকে আজান হইলে যদি তার বাড়িতে কানে আজান পৌঁছে তাহলে তাকে আসতে হবে আর যদি আজান না পৌঁছে তাহলে সে তো বুঝতেই পারবে না যে কখন নামাজ শুরু হচ্ছে কখন নামাজের টাইম টেবিল বুঝতে পারবে না হয়তো সেই জন্য সেই ক্ষেত্রে তা ছাড় রয়েছে কিন্তু আজকালকার জামানার লোকের এই অজুহাত নেই আজকাল আলহামদুলিল্লাহ ঘড়ি আছে ক্যালেন্ডার আছে নামাজের টাইম টেবিল বাড়িতে আছে আপনি দেখে নিতে পারছেন মানে একটা ঘড়িতে সবকিছু আছে পাঁচ অক্ট নামাজের টাইম তার সাথে শ্রাক কেরো টাইম দেওয়া আছে সূর্য উঠা ডুবা সব দেওয়া আছে তাহলে এতে আপনি সহজে জানতে পারছেন সুতরাং আজানের যদি আপনি সুস্থ মানুষ হন আর আজানের আওয়াজ নাও পৌঁছে তবু আপনাকে টাইম দেখে মসজিদে হাজির হইতাম এক কথায় মসজিদে নামাজ পড়া ফরোজ এই ব্যাপারে বেশ কিছু দলিল রয়েছে যা এর আগে যেমন নবী সাল্লাম বাড়ি জ্বালিয়ে দিতে চেয়েছেন ওই হাদিসটি দলিল তেমনি এই হাদিসগুলি দলিল যদি কেউ জামাতে নামাজ না পড়ে তাহলে তার মধ্যে মোনাফিকি আখলাখ চরিত্র রয়েছে মোনাফিকি আমল রয়েছে বোঝা গেল যে জামাতে নামাজ পড়া আছে কারণ সুন্নত ছাড়লে মোনাফেক হয় না সুন্নত ছাড়লে মোনাফেক একটি দলিল তারপর নবী সাল্লাম অন্ধ লোককে অনুমতি দিলেন না যে যখন আদান শুনতে পাচ্ছ তাহলে বুঝতে পারবে যে হ্যাঁ আজান যখন এই দিক থেকে আসছে তাহলে ওই দিকে মসজিদ আছে তুমি চলে আসতে পারবে একটা লাঠি নিয়ে করে দেখেছেন অন্ধদেরকে চলে আসতে পারবে সুতরাং মসজিদে এসে নামাজ পড়তে হবে হাদিসটি সম্পর্কে ফি জামা এই অন্ধ ব্যক্তির হাদিসটি স্পষ্ট দলিল জামাতে নামাজ পড়া ওয়াজিব হওয়ার ক্ষেত্রে জামাতে নামাজ পড়া যে ওয়াজিব এর স্পষ্ট দলিল ওয়ারাজুল আমা এই অন্ধ ব্যক্তি হচ্ছে ইবনে উম্মে মাকতুম কামাজা রওয়ায়াত কোন কোন রওয়ায়াত স্পষ্ট তার নাম এসেছে আব্দুল্লাহ বিন আব্বাস এক ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করা হয় যে ওসাল্লি বিল্লাইল সে পড়ে লোকটা হচ্ছে গুজার পড়ে ওয়ালা জামা কিন্তু জামাতে নমাজ পড়তে আসে না নামাজে আসে না ঘরে পড়ে নেই এসব নামাজে আসে না হয়তো কিন্তু কি করে তাহাজ্জুদ গুজার লোক সাহাবাই কেরামদের জামানায় ওই ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করা হচ্ছে যে তাহাজুদ গুজার লোক যদি জামাতের নামাজ না পড়তে আসে তাহলে তার হুকুম কি ফাকালা হুয়া ফিন্নার তিনি বলছেন কি ওই লোক কোথায় যাবে জাহান নামে যাবে তাহলে কি বোঝা গেল যে জামাতে নামাজ পড়া ওয়াজেব আর রাতের তাহাজুদ সন্ন্যাত সন্ন্যাতের হেফাজতকারী আর ওয়াজেব ফরজ ত্যাগ করো সুতরাং জান্নাত পাবে না জাহান্ন যেতে হবে জামাত থেকে কোন রকমের ছাড় নেই ওজোর ছাড়া শরীয়তি ওজোর যদি থাকে তাহলে ছাড় রয়েছে আর না হলে কোনো ছাড় নেই শরীয়তে ওজোর কি হতে পারে এমন অসুস্থতা যে জামাতে আসা কষ্টকর শুধু অসুস্থ বললে হবে না হালকা অসুস্থ প্রত্যেকে অসুস্থ কার সর্দি নেই কার কাশি নেই হ্যাঁ কার অ্যালার্জি নেই কার পায়ে হাঁটুতে একটু ব্যথা নেই আছে কেউ নাকি এরকম হ্যাঁ কার সুগার নেই প্রেশার নেই কার এই দু চার পাঁচটা রোগ আছে আছেই তাহলে কি এগুলো এগুলো ওজন এগুলো ওজন না এমন রোগ যাতে জামাতে আসা কষ্টকর জানের ভয় খৌফ বৃষ্টি যদি এমন বৃষ্টি হয় বা ঝড় হয় যাতে মসজিদে আসা কষ্টকর যেখানে কষ্ট সেখানে আল্লাহ পাক আসান করেছেন অধিকাংশ আলামারা বলেছেন যে ফরজ নামাজ আদায় করলে তার দুটো দিক আছে তার তবে আলী আনে দুটো দিক একটা হচ্ছে যে ফরজ নামাজ ছিল ওটা কাঁধ থেকে নেমে গেল এসার নামাজ পড়লাম তখন আমরা কি পেলাম দুটো জিনিস পেলাম একটা হচ্ছে কি যে আমাদের কাঁধে একটা ফরজ ছিল যেটা আদায় না করলে কাবিরা গোনা হয়তো বরং কুফুরি পর্যন্ত পৌঁছে দিল তা থেকে মুক্ত হয়ে গেলেন হ্যাঁ আপনি দায়িত্ব মুক্ত হলেন ফরজ আদায় করে দিয়ে এটা একটা আর আরেকটা হচ্ছে আরেকটা কি বলেন হসুলুসওয়াব নেকি পাওয়া মহাপুরস্কার আল্লাহ পাকে রয়েছে যে আপনি জামাতে নামাজ পড়ে আসলেন দুটো দিক রয়েছে যদি নামাজকে তার রোকন ওয়াজিব আর সবগুলি শর্ত মিলিয়ে পুরোপুরি নামাজ আদায় করে তাহলে পুরা স্বভাব পাবে আর সন্ন্যতে যদি ঘাটতি থাকে তাহলে নামাজের হ্যাঁ নেকি কমবে এইভাবে যদি এই জামাতে নামাজ পড়া ওয়াজেব যদি না না পড়ে তাহলে নেকি কমবে নেকি কমলো একের জায়গায় কোথায় সাতাশ পেলো যারা জামাতে নামাজে সাতাশ গুণ পেয়ে যার নামাজ পড়লো এক গুণ শুধু পেলো আর গোনাগার হবে অজব ত্যাগের কারণে কিন্তু আর যে আগের বিষয়টি ছিল সেটা হচ্ছে কাঁধ থেকে ফরজটা নেমে যাওয়া দায়িত্ব আদায় হয়ে যাওয়া এটা হবে না হবে না কেউ যদি একা পড়ে তো হবে না হবে না অধিকাংশ আলমাদের নিকটে হয়ে যাবে গত সপ্তাহে বলেছিলাম একমাত্র জাহিরিরা আর এমা ইবনে তাইম রহমতুল্লাহ ফতুয়া যে জামাতে নামাজ পড়া ফরজ তার সাথে সাথে শর্ত যদি কেউ জামাতে নামাজ না পড়ে অথচ তার কোন ওজর নেই শরীয়তি নামাজ হবে না কিন্তু এই ফতুয়াটি ঠিক নয় বরং জামাতে নামাজ পড়া ওয়াজ যদি কেউ না পড়ে একা নামাজ পড়ে নাই অথবা ঘরে নামাজ পড়ে নাই সে গুনাগার হবে অনেক নেকি থেকে বঞ্চিত হবে তার ফরজটা আদায় হয়ে যাবে গোনাগার হবে মহাপুরস্কার থেকে বঞ্চিত হবে কিন্তু ফরজটা আদায় হয়ে যাবে এটা অধিকাংশ আলামারা বলছেন এই মর্মে একটা দলিল হাদিস দেখেন তিরমিজিতে ইবিন হেব্বানে রয়েছে মুসনাদ আহমদে রয়েছে আর অন্য কিতাবে রয়েছে ইবিন আব্বাস রাজি আল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলছেন যে নবী করিম সাল্লাম বলেছেন মানসামি আন্নেদা যে ব্যক্তি আজান শুনল ফালামিয়াতে আজান শোনার পরে মসজিদে আসলো না ফালা সলাহ ইল্লামিন ওজরিন তাহলে তার নামাজ হইল না ফালা সলা তার নামাজ নেই ইল্লামিন ওজরিন তবে যদি ওজুর থাকে তবে যদি ওজুর থাকে ওজোরগুলি যেমন বললাম মুসলিমের শর্ত লাকিন মকফাহু তবে কিছু কিছু অলমারা হাদিসটাকে মৌকুব বলাকে প্রাধান্য দিয়েছেন হাদিসটা মারফু নাই মানে রসুল্লাহামের বাণী এটা নয় ওটা হচ্ছে মৌকুফ মানে আবদুল্লাহ বিন আব্বাসের মত যে কেউ যদি বিনা ওজরে নামাজ পড়ে একা জামাতে না যায় তাহলে তার নামাজ কি হবে না ফালা সলাতালাহ নামাজ হবে না এই হাদিসটা সম্পর্কে অধিকাংশ আলমাদের মত হচ্ছে হাদিসটা জয়ীফ যদি সহি হাদিস হইতো তাহলে তো জাহেরিদের মজাবটা ঠিক হইত হাদিস যদি সহি হইতো তাহলে বিনা ওজরে কেউ যদি একা জামাত ছেড়ে নামাজ পড়ে তাহলে তার নামাজ হবে না আমরা জেনে নিতাম কিন্তু হাদিস যেহেতু দুর্বল সেই জন্য এটা আমাদের জন্য দলিল নয় এটা আমাদের জন্য দলিল যোগ্য নয় থেকে বর্ণিত তিনি বলছেন যে সাল্লামের সাথে তিনি একবার নামাজ পড়লেন নামাজ নামাজ শেষ করলেন দুইজন লোককে দেখলেন যে এরা নামাজ পড়েনি জামাতে মসজিদের এক সাইডে হয়তো আছে বাইরে বা ভিতরে দেখতে পেলেন কিন্তু এরা নামাজ পড়েনি ফাদা বেহেমা তাদেরকে ডাকলে ডেকে নিয়ে আসো ওদেরকে ফাজিয়া বেহেমা তাদেরকে ডেকে নিয়ে আসা হলো ধরে নিয়ে আসা হলো নবী সাসম ডাকছেন আসো তার অদ ফারায়স তাদের কাঁধের মাংস থর করে কাঁপছিল ভয়ে তাদের কাঁধের মাংস থর করে কাঁপছিল বিষয়টা বুঝান তো দেখি মানুষ যখন ভয় পায় থরথর করে কাঁপে তখন কোন জায়গায় গুলো কাঁপে যেহেতু হাদিসে বলা হয়েছে কাঁধের কথা কাঁধের গোষ্ঠের কথা ফারাইস সতনের বহু বচন এটা হচ্ছে কাঁধের গোষ্ঠ হ্যাঁ তাহলে কোনটা এই জায়গা নাকি এই জায়গাটা বেশি বোঝা যায় বাড়িটা হ্যাঁ এই জায়গা থর করে কাঁপলে এগুলো কাঁপে তো এরা থর করে ভয়ে কাঁপছিল ওই অবস্থায় এদেরকে ধরে নিয়ে আসা হলো দেখো রসুল্লাহ তোমাদের ডেকেছেন চলো নিয়ে আসা হইলো তাদেরকে জিজ্ঞেস করলেন মা মানা মানা আমাদের সাথে তোমাদের আদায় করতে নামাজ পড়তে কোন জিনিসটা বাধা দিল কেন নামাজ পড়লেন আমাদের সাথে জামাতে কালা এই দুইজন লোকে বললো কাদসাল্লাইনা ফিরে না আমরা আমাদের নিজের বাসায় নামাজ পড়ে এসেছি রেহাল রাহুলনের বহু বচ্চন বাসাকে বলা হয় আমরা নিজের বাসায় বাড়িতে নামাজ পড়ে এসেছি কালা নবিসাল বললেন ফালা ফালা এরকম করবে না এরকমটা করবে না যে বাসায় নামাজ পড়ে এসছি আর মসজিদে জামাত চলছে আর বাইরে বসে থাকবে বা মসজিদের এক কিনারায় বসে থাকবে অথবা মসজিদের দরজায় ফুটপাতে বসে থাকবে এটা চলবে না ফালা তা ফালা এরকম করবে না এদা সাল্লাই তোমা ফি রেহালে কমা যখন তোমরা তোমাদের বাড়িতে নামাজ পড়ে নেবে টাইম হয়ে গেছে ভাবছো অথবা মুসাফির মানুষ পড়ে বেরিয়ে যায় আহ পড়ে বেরিয়ে গেছো সুম্মা আদরাত তুমাল এমাম তারপরে তোমরা এমামকে পেয়ে গেছো ওয়ালাম ইয়োসাল্লি আর এমাম এখনো নামাজ পড়েনি হয়তো ভেবেছে যে মসজিদে জামাত হয়ে গেছে মসজিদে জামাত হয়ে গেছে তো দেখ বাড়িতে নামাজটা পড়েনি তারপরে বেরোয় এইদিকে মসজিদে জামাত হয়নি অনেক সময় হয় আজকাল এখানেও অনেক সময় দশ পনেরো মিনিটের ব্যবধান থাকে নামাজ হয় এক মহল্লা থেকে আর এক মহল্লায় এখানে পনেরো মিনিট পরে ফজর নামাজ শুরু হয়ে যায় এখানকার মসজিদ এইদিকে একটু কিং আবদুল্লাহ রোড মসজিদে যদি যান গোটা দামের সব শেষে নামাজ আমার নামাজ টামাজ সেরে যখন ওই বিচের দিকে সকালবেলা মাঝে মধ্যে যেতাম তো দেখি ওইখানে এখন সুর একামত হইল তো এরকম হইতে পারে বাড়িতে যদি কেউ নামাজ পড়ে নিয়ে থাকে তারপরে বাইরে বেরোচ্ছে মসজিদে নামাজ হচ্ছে বাইরে বসে থাকা অথবা দাঁড়িয়ে থাকা জায়জ নয় নবী সাম নিষেধ করলেন এমামকে যদি পাও যে এখনো নামাজ পড়েনি এমামের হয়ে জামাতে নামাজ পড়ো না ফেলা কারণ এই নামাজ তোমাদের জন্য নফল হয়ে যাবে এই নামাজ কোন নামাজ দ্বিতীয় না প্রথম দ্বিতীয় ওই দিক থেকে বাড়িটা বলেছে না এটা ভুল ফাইনাহা এই নামাজটি মানে দ্বিতীয় নামাজটি নফল হবে প্রথম নামাজ যদিও জামাতে নামাজ পড়েনি এই মসজিদের নামাজের মধ্যে ফজিলত নেই ওইটা এক গুণ এটা সাতাইশ গুণ তারপর আগেরটাই ফরজ হবে কারণ তখন পড়েছে কি নিয়তে ফরজ নিয়তে একটা জিনিস ফরজ নিয়তে আদায় করেছেন আর আপনি কল্পনা করেন যে এটা অন্য কিছু হইতে পারে আর কিছুক্ষণ পরে আপনি নিয়ত চেঞ্জ করবেন যেটা হয়ে গেছে হয়ে গেছে যে অবস্থায় হয়েছে ওই অবস্থা থাকবে আর চেঞ্জ হবে না এখান থেকে একটা সূক্ষ্ম মশলা ইস্তেমাত হলো বহু ক্ষেত্রে এটাকে প্রয়োগ করতে পারবেন ইস্তেমাত এর নাম কোন একটা কাজ যেই নিয়তে শুরু করেছেন এবাদাতে যেই নিয়তে শুরু করেছেন যদি সম্পূর্ণ হয়ে যায় তারপরে আর নিয়ত চেঞ্জ করতে পারবেন না বোঝা গেল না গেল না এটাকে যে কোনো ক্ষেত্রে ফিট করতে পারেন আপনি আপনার ফরজ হজ আদায় করে রেখেছেন বা উমরা আদায় করে রেখেছেন একটা জীবনের তারপরে গেলেন দ্বিতীয়বার ওটাও নিজের জন্যই শুরু করলেন আর শুরু করবার শেষ করে দিয়েছেন শেষ করার পরে কল্পনা জন্ম করতে লাগলেন আমার তো আগের হজ উমরা করা আছে যাক এটা আমার বাপকে দিয়ে দিই এটা আমার দাদাকে দিয়ে দিই চলবে এই হাদিসটা বুঝে গেলে হ্যাঁ বুঝে নেবেন মাসলার উত্তর বুঝে নেবেন যে চলবে না কারণ কাজ যেই নিয়তে শেষ হয়ে গেছে বা শেষ হয়ে গেছে আর নিয়ত পরিবর্তন করা যাবে না আর একটা গুরুত্বপূর্ণ মশলা বলি যেটা অনেক সুবিধাবাদীরা জিজ্ঞেস করে ধার দিয়েছে এক গরিবকে হ্যাঁ পঁচিশ পঞ্চাশ হাজার টাকা তারপরে ভাবছিল যে হয়তো দিয়ে দিবে ধারই দিয়েছি দিল না পাঁচ সাত বছর আর পাচ্ছে না আর পাবেও না মনে হচ্ছে আর তো পয়সাওয়ালা তো জাকাত বেরোই এসে জিজ্ঞেস আমাদের বহু লোক জিজ্ঞেস করে দেশ বিদেশ থেকে সামনাসামনিও জিজ্ঞেস করে আর আপনার টেলিফোনও জিজ্ঞেস করে এখন ও জাকাত দিয়ে কাটতি করবে হ্যাঁ বছরে বছরে জাকাত দিয়ে এই বছর দশ হাজার জাকাত তোমাকে দিয়ে দিলাম ওকে দিবে না কিন্তু ওটা পকেটে দেবেনি আর নিয়ত করবে কি যে ওকে জাকাত যেন দেওয়া হইলো আর আমি এখন ওইটা হ্যাঁ? ঋণ হিসাবে ঋণ পরিশোধ হিসাবে আমি নিজের পকেটে ঢুকিয়ে নিলাম জাকাতটা বের করে আবার পকেটে জাকাত বের করলো তখন জাকাতের নিয়তে আর পকেটে যখন ঢুকাইলো তখন বলছে ওই লোকের নামে জাকাত আর ও এখন আমাকে ঋণ যেন পরিশোধ করছে পকেটে ঢুকাই নিলাম বুঝছেন না চলবে এই হাদিসটা বুঝে নিলে মাসলা বুঝে চলবে না যখন সে দিয়েছিল ঋণ দিয়েছিল তখন ঋণের নিয়তে দিয়েছে তখন জাকাতের নিয়তে দেয়নি সুতরাং পাঁচ বছর পরে এখন নিয়ত পরিবর্তন করে না ওইটা আমার ঋণ নয় ও গরিবকে জাকাত দিয়ে দিলাম এই নিয়ত পরিবর্তন করা চলবে না যেমন এই লোক ঘরে নামাজ পড়ে এসছে এক গুণই সব পেয়েছে কিন্তু ফরজের নিয়তে পড়েছে সুতরাং ফরজের নিয়তে পড়ার পরে মসজিদে এসে যখন জামাত পেল আর এটা তো আমার বেটার নামাজ রে এটা সাতাইশ গুণওয়ালা নামাজ ওইটা তো একটা এক গুণওয়ালা নামাজ সুতরাং ওই এক গুণেরটাকে নফল বানিয়ে দিই আর এইটাকে এখন আমি কি করে দিই ফরজ বানিয়ে দিই চলবে চলবে না বুঝতে পেরেছেন এবারে হ্যাঁ। হ্যাঁ? সব এই দ্বিতীয় যে নফল করে সাতাশ গুণ পাবে এটার কিন্তু আগেরটা তো সাতাশ পাবে ওটা পড়েছে নবী করিম সাল্লাম কি বললেন যে এইরকম অবস্থায় আবার নামাজ পড়ে নেবে জামাতে এটা তো ফাইন্নাহা এই কথা বলেন যে ফাইনাল উলা আগেরটা ফাইন্নাহা নিঃসন্দেহে এটি এটি কি হয়ে যাবে তোমাদের দুইজনের জন্য নফল হয়ে যাবে রাহ আহমদ হাদিসটি মুসনাদ আহমদ রয়েছে আর এই শব্দটা মুসনাদ আহমদের মানে বাক্য আর ওসালাসা আর তিনজন এমাম মানে আবু দাউদ নাসাই তিরমিজি এতে রয়েছে এমাম তিরমিজ হাদিস থেকে সহি বলেছেন ইবিন হেব্বানে রয়েছে হাদিস হাদিস এই হাদিস দ্বারা একটি গুরুত্বপূর্ণ মাসলা জামাতের নামাজের ক্ষেত্রে স্পষ্ট হয় সেটা কি বলতে পারেন দেখেন নবী করিম সাল্লাম কোন নামাজ পড়ছেন ফরজ নামাজ পড়ছেন আর এই সাহাবি কোন নামাজ পড়লেন নফলের নিয়তে পড়তে বললেন নবী সাল্লাম বললেন যে যদি এইরকম পাও যে কোথাও জামাত হচ্ছে তো জামাত হচ্ছে মানে ইমাম সাহেব বা এরা মোক্তাদিরা মুসল্লিরা ফরজ নামাজ পড়ছে আর যারা বাড়িতে নামাজ পড়ে এসছে তারা দ্বিতীয়বার নামাজ পড়ছে ওদের নামাজ হচ্ছে নফল তাহলে এখানে যে মাসলাটা জানলাম ফরজের পিছনে নফল পড়া যাবে ফরজের পিছনে নফল পড়া যায় এর বিপরীতটাও প্রমাণিত রয়েছে মহাজবিন জাবালের হাদিস থেকে সহি বখারিতে নফলের পিছনে সোননাথের পিছনে তারাবির পিছনে কি পড়া যাবে ফরজ পড়া যাবে ওই হাদিস রয়েছে হাদিসটা কি কেউ বলতে পারেন মহাজবিন জামাল রাজি আল্লাহ তার নবী সাল্লাম মসজিদ নবীতে এসে এশার নামাজ পড়ে নিতেন আর মহাল্লার মসজিদের এমাম ছিলেন বলছে থামো তোমরা তোমরা যদি আমার এমাম এমামতি চাও তো বসে থাকো আমি যাচ্ছি মসজিদ নবীতে নামাজ পড়ে আসবো তারপরে তোমাদেরকে নামাজ পড়াবো নবী সাল্লামের পিছনে মসজিদে নামাজ পড়তেন প্রথম নামাজ কি ফরজ নবী সালামের সাথে আর মহল্লার মসজিদে গিয়ে যখন ইমামতি করতেন তখন কোন নামাজ পড়তেন নফল ওনার ছেলে এমাম সাহেবের নফল আর মুক্তাদিদের নামাজ কোন নামাজ ছিল ফরজ এটা হচ্ছে স্পষ্ট দলিল যে দুটোই চলবে ফরজের পিছনে নফল চলবে আর নফলের পিছনে ফরজ চলবে যদি এইটা চলে তাহলে মাগরেবের পিছনে এসা এশার পিছনে মাগরেব আর জোহরের পিছনে আসর আসরের পিছনে জোহর কেন চলবে না অবশ্যই চলবে এটাই হচ্ছে সঠিক মত যদিও এই ক্ষেত্রে আলম আলমারা ইখতলাফ বা দ্বিমত করেছেন আর একটা গুরুত্বপূর্ণ মাসলা বলতে চাইছিলাম জামাতের ক্ষেত্রে যে জামাতে নামাজ পড়ার হুকুম কি এই ক্ষেত্রে তিনটি মত অলমাদের রয়েছে একটা হচ্ছে সুন্নাতে মক্কাদা আর একটা হচ্ছে ওয়াজেব ছেড়ে দিয়ে গুণাগার হবে কিন্তু নামাজটা হবে না হবে না নামাজ হয়ে যাবে আর আর একটা মত হচ্ছে নামাজ জামাতে নামাজ পড়া শর্ত যদি না পড়ে কেউ একা নামাজ পড়ে তাহলে নামাজ হবে না এই হাদিসে যারা শর্ত বলেছে জামাতে নামাজ না পড়লে হবে না তাদের খণ্ডন রয়েছে কারণ নবী করিম সাল্লাম এই দুটি লোককে কথা বললেন না যে তোমাদের উপরে জামাত ফরজ হয়ে অজব হয়ে রয়েছে আর তোমরা এইভাবে নামাজ পড়ে তোমাদের তো নামাজ হয়নি বললেন কি বরং কি বললেন যে বাড়িতে নামাজ পড়ে নিয়েছ ওইটা তোমাদের ফরজ হয়ে গেছে এটা তোমাদের কি হয়ে যাবে নফল হয়ে যাবে এ কথা বললেন না যে তোমাদের ওই নামাজ ক্যান্সেল হয়নি এরকম নামাজ হয় না কথা বললেন কি জি হ্যাঁ তাহলে এই হাদিসটা এই জন্য এখানে নিয়ে আসা হয়েছে এই হাদিস প্রমাণ করে জামাতে নামাজ পড়া ওয়াজেব হলেও আর কেউ যদি জামাতে নামাজ না পড়ে গুনাগার হলেও তার ফরজটা আদায় হয়ে গেছে মানে নামাজ তার ফরজ হয়ে গেছে এই নামাজ সম্পর্কে কথা বলা যাবে তোমার নামাজ শুদ্ধই হয়নি এটা বলা যাবে না জি আল্লাহ আলম তাই ভাষ্যকার বলছেন যে এই হাদিস প্রমাণ করে আলা সেহাতি সলাফিল বাইত যে বাড়িতে কেউ যদি নামাজ পড়িয়ে নেই কখনো ফরজ নামাজ তো নামাজ শুদ্ধ হয়ে যাবে ওয়ালাও মিন্দুনে ওজরে যদিও বিনা ওজরে হোক না কেন ক্লান্ত লাগছে বা যাক নামাজটা আজকে বাড়িতে পড়ে তাড়াতাড়ি ঘুম দিয়ে দিই ফজরের পর হয়তো ঘুমাবে পড়িয়ে নিল এরকম নামাজ হয়ে যাবে ওয়ালা কিন্নাহু ইয়াসামাবে তারকিল জামাত ফিল মসজিদে বেদুনে ওজরিন বিনা ওজরে জামাত ছেড়ে নামাজ পড়লো সেই জন্য সেই ব্যক্তি কি হবে গোনাগার হবে গোনাগার হবে অজেব ছাড়ার কারণে আর বিনা ওজরে জামাত ছাড়ার কারণে কিন্তু তার নামাজ হয়ে যাবে এটা প্রমাণ করে এই হাদিস আর এই হাদিস আরো প্রমাণ করে যে কোন ব্যক্তি যদি একটা নামাজ দুইবার পড়ে প্রথম নামাজ কি হবে ফরজ হবে দ্বিতীয় নামাজ কি হবে নফল হবে এটাই ঠিক আর দল বলেছেন না যেটা বেশি উত্তম নামাজ সেটা ফরজ হবে এই ফতুয়া ভুল এটাও কিছু আলেম আলমাদের মত রয়েছে যে দুই নামাজের মধ্যে যেটা বেস্ট নামাজ সেটাকে ফরজ বলবো আর যেটা ওর নিচের মানের ওইটাকে নফল বলবো কথা না বিশ্বাস হাদিস এটাকে অস্বীকার করে তাই না প্রথম নামাজটি তার একার নামাজ ছিল তাহলে উত্তম নামাজ না দ্বিতীয় নামাজটি জামাতের নামাজ ছিল আর নবিসের পিছনে সেটা উত্তম নামাজ তাই না তাহলে এটাকে নবী সাল নফল বলতেন না যদি এরকম হইত তাহলে নবী করিম সাল্লাহ আলী সাল্লামের এই হাদিস প্রমাণ করে যে অজ্ঞ মানুষকে বা গুনাগার লোকদেরকে ফরজ অজেব ত্যাগকারীকে যদি তালিম দিতে হয় শিখাইতে হয় তো তার পদ্ধতি নিয়ম কানুন ভালো হইতে হবে আচার আচরণটা ভালো হইতে হবে খারাপ আচরণ দ্বারা যদি শিখান তো কখনো সংশোধন হবে না নবী করিমসাল্লামের কাছে এই লোকগুলিকে ধরে নিয়ে আসা হইলো ভয়ে তারা কাঁপছে যে কি যে হয় বিচার আমাদের হ্যাঁ মার খেতে হবে না কি যে হবে আল্লাহ জানে কিন্তু নবী করিম সাল্লাম না তাদের কোনো কর্কশ ভাষা বললেন না ধমক দিলেন হ্যাঁ আর না কোনো গালমন্দ করলেন গালমন্দ তো প্রশ্নে উঠে না কিচ্ছু বললেন না হ্যাঁ কি বললেন ভালো হবে দেখো এই ফালাতা ফালা এরকম কাজ আর করিও না কেন করলে এটা তোমরা এইরকম কাজ আর করবে না জামাত হচ্ছে আর বাইরে বসে আছে মুসলিম খবরদার এরকম কাজ করবে না এটা করা চলবে না যদি নামাজ পড়িয়ে নিয়ে থাকো আবার পড়ে না এই দ্বিতীয়টা তোমাদের নফল হয়ে যাবে কত সুন্দরভাবে শিখালেন অন্তর থেকে সাদরে গ্রহণ করলো আর আপনি যদি খারাপ ভাষায় শেখান একজন লোক নামাজ পড়ে না মুসলমান অনেক সময় দেখছেন দাড়িওয়ালা লোক জামাত চলছে হয়তো জামাত শুরু হয়ে গেছে আর আপনি রাস্তা দিয়ে আসছেন বসে আছেন যদি বলেন লজ্জা পান না দাড়ি নিয়ে বসে আছেন দাড়ি নিয়ে বসে আনা জামাত চলছে মসজিদে একটু হুসদিস আছে হ্যাঁ সৌদি আরবে যদি এরকম হন তো বাংলাদেশে গেলে কি করবেন আপনি সংশোধন হবে কট্টর দুশ্মন হয়ে যাবে আপনার আর আপনার মতো যত দাঁড়িয়েওয়ালা দেখবে আর যত নামাজি দেখবে যে নামাজি মানেই খারাপ তাই না বড় শয়তান হয়ে যাবে ওর চরিত্র শয়তান খারাপ খারাপ লোকদেরকে ভালো বলবে ভালোদেরকে খারাপ বলবে কিন্তু যদি বললেন যে ভাই মুসলিম আলহামদুল্লাহ মুসলিম চলেন আল্লাহ রস্তে চলেন নামাজ পড়ি কারণ অনেক সময় বোঝা যায় না দাঁড়িয়ে না তাহলে তো বোঝা মুশকিল বোঝা যাচ্ছে না বসে আছে সৌদি আরবে লেবাস পোশাক দেখেও বোঝা মুশকিল যদিও লেবাস দেখে হয়তো বোঝা যাবে কাফের হয়তো জুব্বা পরবে না কিন্তু কটা লোক জুব্বা পড়ছে প্যান্ট শার্ট পরে বসে আছে হিন্দু ইয়াহুদি খ্রিস্টান কি বুঝবেন মুসলিম কিচ্ছু বোঝার নাই তাহলে ওই ক্ষেত্রে জিজ্ঞাসা করতে পারেন আপনি হ্যাঁ একবার হাইয়ার লোক হাইয়ার লোক বুঝেন তো হাইয়ার লোক জিজ্ঞেস করেছে ওনার জায়গায় বসে আছে হিন্দু বসে না শিখ বসে আছে শিখের দাড়ি দেখেছে দাড়ি আছে শিখের দাড়ি দেখেছে আর বসে আছে নামাজ চলছে তখন বলছে আল্লাহ সাল্লাহ সাল্লাহ সাল্লাহ তখন বলছে আনাফি শিখ বলছে যে আমি শিখ হ্যাঁ ভাঙা ভাষা তাদের ভাষায় বলছি তাহলে হাইয়াত শিখ বুঝে না যে শিখ কোন ধর্ম আছে শিখ ধর্ম অবলম্বী কিছু আছে এখানে তো বুঝে না যদি বলছে আনা হিন্দু বা হিন্দু শিখ তাহলে হয়তো বুঝতো হ্যাঁ আনা মাফি মুসলিম তাহলে বুঝতো হয়তো আনাফি শিখ বলেছে কিছু বুঝতে পারেনি বলছে যে খাল্লি শিখ সাল্লি শিখ ও বুঝতে পারেনি হাইয়ার লোক বুঝতে পারে যে শিখ মানে কি ও কোনো কিছু বলছে হয়তো কোনো কাজে বসে আছে বলছে বাদাইন শিখ আমাদের দেশে তো মুসলিম বুক ফুলিয়ে বসে থাকছে গান বাজনা শুনছে আর আল্লাহ হেফাজত করে এখানে কিছু যুবকরা এরকম শুরু করছে নামাজ চলছে গান বাজাচ্ছে কেউ বলার নেই কেউ বলার নেই আল্লাহ হেফাজত করে মুসলমানদের অবস্থার দ্রুত পরিবর্তন ঘটছে কোথায় যে যাবে কোন গর্তে গিয়ে যে পড়বে আল্লাহ পাক ভালো জানো আল্লাহ হেফাজত করে আল্লাহ ফাকরাবুল আলমিন মুসলিম সমাজের পাপিষ্ট গুণাগারদের জন্য আমাদেরকে যেন হালাক না করেন আল্লাহ এই নির্বোধ বেকুবদের কারণে গুনাগার পাপিষ্টদের কারণে আমাদেরকে হালাক করিয়ে আল্লাহ পাক হেফাজত করেন আজকে এখান থেকে দর শেষ করছি আল্লাহ পাক রব্বুল্লাহ আঞ্জনা গুনা খাতা মাফ করে দেন নেকামলে তৌফিক দান করেন জামাতে নামাজ পড়া তৌফিক দান করেন ফজরের হেফাজতে তৌফিক দান করেন আল্লাহ পাক রব্বুল্লাহ আলম যেন আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস দান করেন ওসল্লাহ নবীনা মোহাম্মদ ওয়ালা আলী ওসাহাবি আজমাই যদি ডিউটির পরিস্থিতি এমন থাকে যে ওখান থেকে সরে গেলে ক্ষয়ক্ষতি হতে পারে ক্ষয়ক্ষতি হতে পারে তাহলে তো ওখানে নামাজ পড়বেন এমনকি না সবাই একসাথে নামাজ পড়া যাবে না একজন সবসময় প্রস্তুত দাঁড়িয়ে থাকবে তাহলে নামাজের টাইম পার করে কিছু লোক নামাজ পড়ে তারপরে পড়েন অসুবিধা নেই যেমন পুলিশরা পাহারা দিচ্ছে না হারমেন শরীফ মক্কা মোদী নাই মসজিদে মসজিদে পাহারা দিচ্ছে জুমার দিন পাহারা দিচ্ছে যদি রাস্তাঘাটে পাহারা না দেয় তো কোনো দুর্ঘটনা ঘটাইতে পারে কেউ শয়তান তো এতে কোনো অসুবিধা নেই কিন্তু আপনার ডিউটিতে যদি সমস্যা না থাকে মসজিদে যেতে কাজ এমন মানে নয় যে তাতে রিস্ক বা ঝুঁকি আছে তাহলে মসজিদে যাবেন আর বাধাও নেই যদি মালিকের বাধা থাকে বলে তোমরা এখানে নামাজ পড়ো জামাত করে তাহলে ওখানে মোসাল্লা প্রেয়ার হল বানিয়ে একটা ভালো জায়গায় নামাজ পড়বেন তাহলে হ্যাঁ? লেমুজিনের লেমুজিনের ডিউটিতে জামাত ছাড়া জায়জ কখনো জায়জ না জি বরং আজানের পরে কোনো প্যাসেঞ্জার উঠানি জায়জ না আমি আমাদের দিনী ভাই যারা ইসলামিক সেন্টারে আসে আর ট্যাক্সি চালায় তাদেরকে বলেছি আজানের পরে একজন দিনদার মুসল্লি কখনো প্যাসেঞ্জার উঠাতে পারে না আর যদি উঠান তো শর্ত করে নেবেন ঠিক আছে তুমি উঠবে উঠো কিন্তু আমি তার রাস্তায় নামাজ পড়বো হয় আমার সাথে নামাজ পড়বে আর অমুসলিম থাকলে বলে দেন যে তুমি বসে থাকবে গাড়িতে অসুবিধা নেই আমি নামাজ পড়ে আসবো তারপর গাড়ি চড়বো এয়ারপোর্টের হয়তো দেখছেন পঞ্চাশ টাকার কাস্টমার ছেড়ে দেবো ঠিক আছে শর্ত করে উঠান যে ঠিক আছে উঠাইলাম আমি নাইনটি ওয়ানে গিয়ে আলফোরকান ওই মসজিদে নামাজ বা কোনো মসজিদে নামাজ যেখানে নামাজ নামাজ পড়বো তারপরে যাবো ওকে ওকে ওকে নয় যাও আল্লাহ ভরসা করেন অনেকবার দেখা গেছে আমাকে অনেক ট্যাক্সিওয়ালা ভাইরা বলেন যে <clears throat> আজানের পরে আমি ভালো একটা কাস্টমার ছেড়ে দিলাম খোবারের বিশ টাকার কাস্টমার ছেড়ে দিল একটু চিন্তা করছিল যে বিশ টাকার কাস্টমারটা ছেড়ে দিলাম রে আর নামাজ পড়ে বেরিয়েছে এয়ারপোর্টের ষাট রিয়ালের কাস্টমার বেরিয়েছে বহু সময় এরকম পাওয়া যায় আর এতে কোনো সন্দেহ নেই যেই ব্যক্তি দিনকে আখেরাতকে তার ইমান ইসলামকে এক নম্বরে রাখবে আল্লাহ তার দুনিয়া নষ্ট করবে না আমার অন্তরে পুরো বিশ্বাস আছে আপনি দিনের হেফাজত করেন আল্লাহ দুনিয়া আপনার খারাপ করবেন না আর আপনি দুনিয়ার হেফাজত যদি করেন দিন খারাপ করেন তো আল্লাহ সব সর্বনাশ করবে আপনার এই ইমানের সাথে কাজ করেন দেখবেন আল্লাহ বর করতে দাড়ির ওপর জ্বালা ইহুদি খ্রিস্টানের এত নেই যত জ্বালা এই এদের আছে যাদের কথা বলছেন আল্লাহ এদের সার থেকে মুসলিম উম্মাতের হেফাজত করেন মুসলিম মতের অধিকাংশ সময় এই জাতিটাই ক্ষতি করেছে আশেপাশের মসজিদের এমাম যদি আসলেই কবর পূজারি হয় জানা থাকে স্পষ্ট কবর পূজার দাওয়াত দিচ্ছে তাহলে তাদের পিছনে নামাজ পড়া যাবে না কিন্তু যদি না আপনি ধারণা করছেন যে এরা কবর পূজারি কিন্তু আসলে কবর পূজারি না হয়তো তাদের মধ্যে আছে অলিয়া উলিয়ার ফয়েজের আকিদা বরকতের আকিদা তারা মরে যাওয়ার পরে তাদের ফয়েজ হয় ইয়ে হয় এসব আছে কিন্তু কবর মাজার দাওয়াত দেয় না বিদাতপন্থী তাহলে আসল হচ্ছে যে মুসলমানদের পিছনে নামাজ হবে হ্যাঁ একা নামাজ পড়বেন কারণ একা নামাজ পড়তে গিয়ে শয়তান সুযোগ নিতে পারে ধীরে ধীরে নামাজই ছুটে যেতে পারে নামাজে গাফিলতি চলে আসবে অবহেলা চলে আসবে বাস্তব আপনি একটা নামাজ মসজিদে গিয়ে পড়েন আর আরেকটা নামাজ বাড়িতে পড়েন দুই নামাজে কত পার্থক্য আপনি বুঝতে পারবেন খুশুর দিক থেকে আন্তরিকতার দিক থেকে আপনার তাতে যে মন মনের দিক থেকে কত যে পার্থক্য আপনি তাতে বুঝতে পারবেন এই জন্য খুব আশঙ্কা আছে যারা বাড়িতে নামাজ পড়ে তাদের গুমরা হয়ে যাওয়ার গুমরা হয়ে যাওয়ার কখনো নামাজই ছেড়ে দিবে হয়তো এই জন্য কখনো এরকম করবেন না সন্দেহের ভিত্তিতে যে এরা তো সব বিদাতি আর আকিদা ওদের সব একই রকম বাড়াবাড়ি কথা না বলে তারা তাদের আকিদার জবাব দিয়ে আসল হচ্ছে যে মুসলিম মুসলিমের পিছনে নামাজ পড়েন আপনার নামাজ হবে বিদাত করলে নামাজ পড়তে হবে বিদাতের পিছনে নামাজ পড়া যাবে যেমন চোর ডাকাতের পিছনে নামাজ হবে আহলে সোনাতল জামাতের আকিদা যে চোর ডাকাত মদঘরের পিছনে নামাজ হবে যদি নামাজ পড়ে হাজ্জাজ বিন ইউসুফ এত বড় জালেম ছিল যে লাখ লাখ মানুষকে খুন করেছে তার পিছনে আবদুল্লাহ বিন ওমার রাজি আল্লাহ সাহাবি নামাজ পড়েছেন হজের ময়দানে আরাফাই মেনাই এর চাইতে বড় দলিল কি হইতে পারে আর অন্যান্য সাহাবিরা নামাজ পড়েছেন অনেক সাহাবাইকেরাম তখন বেঁচে ছিলেন শুধু আবদুল্লাহ বিন ওমার না সুতরাং যদি বড় মুশরেক না হয় বড় কাফের না হয় নাস্তিক না হয় মুসলিমদের যে কোনো গুণাগারের পিছনে নামাজ হবে বিদাতি গোনাগার মদ করো গুনাগার কাবিরা গোনা এও করে কাবিরা গোনা ও করে কাবিরা গোনাকারীর পিছনে নামাজ হবে দ্রুত নামাজ পড়ে আপনি সন্ন্যত গুলি ছেড়ে দেবেন সানা পড়বেন না শুধু সুরা ফাতিয়া পড়বেন সুরা ফাতিয়া আরো কোন সানা সন্ন্যত হ্যাঁ এরকম করবেন আমরা যখন দেখি যে হয়তো যাচ্ছি আর এখন যদি সানা শুরু করি তাহলে ওইদিকে সুরা ফাতে পড়তে পাবো না আমি সানা ছেড়ে দিই সরাসরি আউজুবিল্লাহ আল্লাহ আকবর আউজুবিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাকে আপনার যতটা ফরজটা আদায় করলে আপনার যাতে রাখাতটা হয়ে যায় এরকম চেষ্টা করতে হবে কেয়ামতের দিনে তিন শ্রেণীর লোক হবে এক শ্রেণীর লোক বিনা হিসাবে জান্নাতে যাবে বিনা হিসাবে জান্নাতে যাবে নবী সাল্লাহ হাদিস যেমন রয়েছে আর আর তাদের তাদের জন্য দাঁড়িয়ে পাল্লার কোনো প্রয়োজন হবে না বিনা হিসাব হিসাবে নেই তো দাঁড়িয়ে পাল্লার ওজনও নেই আর এক সিংহের লোক বিনা হিসাবে জাহান নামে যাবে আল্লাহ কোরআন কেন বলছে ফালা নকিমাল কেয়ামাতে না সুরাই কাহাফে আল্লাহ বলেছেন তাদের জন্য দাঁড়িয়ে পাল্লাই কায়েম করার প্রয়োজন নেই তারা কাফের মুশরেক নাস্তিক যারা শিরিক বড় শির কুফুরি করে মারা গেছে বিনা হিসাবে জাহান নাম চিরকালের জন্য ওদের দাঁড়িয়ে পাল্লার কি প্রয়োজন রয়েছে হ্যাঁ যদি বলেন যে ওদের সততা ছিল অথবা ওরা কিছু জনসেবামূলক কাজ করেছে রিলিফের কাজ করেছে ইত্যাদি ইত্যাদি মানুষের উপকার করেছে দান খায়রাত করেছে কিন্তু কুফুরি অবস্থায় শিরকের অবস্থায় দুনিয়া তাল্লা দিয়ে দিয়েছেন আখেরা তার দাঁড়ি পাল্লার কোনো প্রয়োজন নেই আল্লাহ দাঁড়ি পাল্লা কায়েম করবেন না দুই দল হলো আর তৃতীয় দল মুসলিম মহের যুগে যুগে যে কোনো যুগের মুসলিম মমিন ইমানদার আল্লাহ পরকালে বিশ্বাসী আল্লাহাকের দিনে বিশ্বাসী কিন্তু গুনাগার গোনাও ছিল নাকি ছিল গোনাও ছিল নাকি ছিল অধিকাংশ মানুষ এইরকম হবে যাদের জন্য আল্লাহ পাক দাঁড়ি পাল্লা কায়ম করবেন আল্লাহ পাক বলছেন নেই ইনসাফের দাঁড়ি পাল্লা আমি কায়েম করবো কিয়ামতের দিনে ফালা তুদলামুনাফসুন শাইয়া কার উপর জুল অত্যাচার সেই দিন হবে না বিনা হিসাবে মানে জাহান নামে যাওয়ার ক্ষেত্রে ওর কোনো হিসাব নেই বিনা হিসাবে চিরকালে জাহান নাম যাবে কিন্তু কাফের প্লাস হয়তো কারো হক মেরেছে কাফের খুনি কাফের ডাকাত কাফের মদ করতো গোনা বাড়বে ওগুলোর হিসাব তার আমল নামে রেকর্ড আছে কিন্তু দাঁড়ি পাল্লা ওজন কি জন্য যে জান্নাতে যেতে পারছে কি পারছে না না জাহান নামে যাচ্ছে এই জন্য দাঁড়ি পাল্লা এই দাঁড়ি পাল্লা রাখতে প্রয়োজন রয়েছে ও তো বিনা হিসাবে জাহান নামে আল্লাহ পাকে তো আমল নামা আমল নামা সবাই পাবে ওইটুকু বাদ দিয়ে বেলেই এটা একটি দোয়া নবী প্রমাণিত অথবা বেলে আর বানিয়ে যে কোনো ভাষায় বলতে পারবেন বাংলায় বলেন তাহলে আরবিতে বানাবার কি প্রয়োজন বাঙালি মানুষ আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ আমার সমস্ত গোনা মাফ করে দাও এই কথা বলেন রব্বি রব্বি নবী বানাবেন আরবিতে সাতশো ছিয়াশি বিসমিল্লার অঙ্ক নয় সাতশো ছিয়াশি হচ্ছে হরে কৃষ্ণের অঙ্ক হা রা ইয়া হরে কৃষ্ণ কাপ রা সেন নুন আলিফ কৃষ্ণা এ হরে কৃষ্ণার অঙ্ক সাতশো ছিয়াশি সুতরাং যেই ব্যক্তি সাতশো ছিয়াশি লিখে বা লিখে রাখে তার বাড়িতে হরে কৃষ্ণ লিখা আছে তার গাড়িতে হরে কৃষ্ণ লিখা আছে হ্যাঁ তার চিঠিতে হরে কৃষ্ণ লিখে থাকে জি সুতরাং সাতশো ছিয়াশি কোন মুসলিমের জন্য লিখা জায়েজ নয় সে সিরিক লিখলো সে বিশ্বাস করুক আর নাই করুক জি সতর্ক যে করে দিল তার উপর হুজ্জত কায়ে গেছে যে ব্যক্তি জানতে পারলো তার জন্য সতর্ক হওয়া ফরজ না হলে আল্লাহর কাছে জবাবদাহি করতে হবে হ্যাঁ হ্যাঁ সিরিকি লিখে আছে সিরিকি লিখেছে মাজারে তো সিরিকে হচ্ছে সাতশো ছিয়াশিরই তো কাজ হচ্ছে মাজারে কি হচ্ছে আর আজানের পরে দোয়াগুলি পড়া সোননাথ দরুদ পড়া সোননাথ তারপরে নবী সাল্লাহ সাল্লামের জন্য ওসিলা আল্লাহ বাহাদি দাওয়াতি তাম্মা সোননাথ ওইগুলো পড়া এর ফজিলত রয়েছে অসুবিধা নেই এরকম কোন রকম পড়লি হইল সমস্যা না আগে দরুদ পড়বে তারপরে নবীমা তারপর আমার জন্য ওসিলা তলব করে বলা হয়েছে কিসের রূপে হালকা হওয়ার রূপে জাহান্নাম থেকে বেরোবে না মুশরেক কিন্তু আবু তালেবের আজাব যেমন শুধু পায়ের তলে একটা খড়ম বা স্যান্ডেল থাকবে জাহান্নামের আগুনের হ্যাঁ আর জাহান্নামের কিনারায় সে থাকবে ভিতরে থাকবে না ওই রকমই তার আজাব কিছু হালকা হবে কারণ তার হক নষ্ট করেছে কোন মুসলিম ওর কাছ থেকে কিছু নেকি পেয়েছে আজাবটা হালকা হয়েছে